السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب وقال سبحانه وتعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والعاقبة للمتقين الحمد لله رب العالمين আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন হেদায়ত প্রাপ্ত বান্দা যারা আছে তারা দুই শ্রেণীর এক শ্রেণীর বান্দা হলো যাদেরকে আল্লাহ তালা নিজে নির্বাচিত করে নিয়েছেন তারা মেহনতের দ্বারা সেই মর্যাদা অর্জন করেননি যেমন নবী কোনো মানুষ যতই মেহনত করুক না কেন দুনিয়ার সব হতে পারলেও কোনো দিন নবী হতে পারবে না আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে তার নবুয়তের জন্য বাছাই করেন এটা ইলেকশনের দ্বারা হয় না সিলেকশনের দ্বারা হয় আর আরেকটা শ্রেণী হলো যারা আল্লাহর দিকে অভিমুখী হয় আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে আল্লাহ কোরআনে বলেন আমি তাদেরকেও সঠিক পথ দেখিয়ে দিই এখানে দুই শ্রেণীর মানুষের সন্ধান পেলাম এক শ্রেণীর মানুষ হলো যাদেরকে আল্লাহ তালা বিশেষভাবে নির্বাচিত করে নেন আল্লাহ কাকে নির্বাচন করবেন সেটা আল্লাহর বিষয় এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করার কোনো মন্তব্য করার অধিকার কারণেই আল্লাহ যদি কাউকে চান তাহলে আল্লাহ তাকে হেদায়ত দিয়ে দিতে পারেন যেমন অমর রদি আল্লাহ আনহু আসছিলেন রসুলের গলাকে দ্বিখণ্ডিত করার জন্য কিন্তু আল্লাহ তালা তাকে হেদায়তের জন্য নির্বাচিত করে নিয়েছিলেন আসছিলেন রসুলকে হত্যা করার জন্য ফিরে গেলেন রসুলের গোলামি কবুল করে তো এটা তো আল্লাহ তালার বিশেষ একটা মর্যাদা যে আল্লাহ যাকে ইচ্ছা করেন দান করেন দয়ালিকা ফদুল্লাহ ইউতি হিমাইয়াশা কোরআন বলছে এগুলো হলো আল্লাহর অনুগ্রহ আর আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা করেন তাকে দেন আর দ্বিতীয় শ্রেণী যেটা যে ইলেই ইলাই হিমায়ুনিব যারা চেষ্টা করে যারা আল্লাহর দিকে অভিমুখী হয় আল্লাহ তাদেরকে তার পথে উঠিয়ে দেন ওল্লাদিনা জাহাদুফিন আলানাহদিয়ান্নাহম সুবুলানা যারা আমার পথে চেষ্টা মুজাহাদা পরিশ্রম করে আমি তাদেরকে আমার পথে এনে পরিচালিত করি তাহলে এর দ্বারা একটা বিষয় স্পষ্ট হচ্ছে দুনিয়ার ব্যাপারে কোনো ব্যক্তি মেহনত করলেই সে যে বড় হতে পারবে এর কোনো গ্যারান্টি নেই যারা ব্যবসায়ী যারা চাকরিজীবী সবাই বড় হতে চায় কিন্তু তাই বলে সকল ব্যবসায়ী বড় ব্যবসায়ী হয়ে যায় না দুনিয়ার ক্ষেত্রে চেষ্টা করলেই বান্দা সফলতা পাবে এরকম কোন ওয়াদা না আল্লাহ দিয়েছেন না রসুল আমাদেরকে শুনিয়েছেন কিন্তু দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে এই গ্যারান্টি কোরআনই আমাদেরকে দিয়েছে যদি আমি হক চিনতে চাই হক জানতে চাই হকের উপর চলতে চাই আল্লাহ অবশ্যই আমাকে হকের উপর পরিচালিত করবেন যারা দুনিয়ার মধ্যে হকের উপর নেই বাতিলের উপর আছে তাদের ভেতরেই সমস্যা আছে যে তারা হক চিনতে চায়নি হক মানতে চায়নি কোনো দলন্ধতা কোনো সাম্প্রদায়িকতার মধ্যে তারা হারিয়ে গিয়েছে অন্যথায় সালমান ফারসের আল্লাহ আনহু দুইশো বছর বয়স্ক সাহাবি এই বয়সে এসেও আল্লাহ তাকে ইসলাম কবুল করার তৌফিক দিয়েছে সারা জীবন বিভিন্ন দুয়ারে দুয়ারে ঘুরেছেন কখনো ছিলেন অগ্নিপূজক কখনো ছিলেন খ্রিস্টান খ্রিস্টানদের মধ্যে কখনো এই পাদ্রির কাছে কখনো সেই পাদ্রির কাছে কখনো এই গির্জায় কখনো সেই গির্জায় এভাবে সারাটা জীবন ব্যয় করে শেষ জীবনে এসে আল্লাহ তাকে ইসলাম কবলের তৌফিক দিয়েছেন তো তার সময় পেতে তার হকের উপর আসতে কিছু সময়ের প্রয়োজন হতে পারে কিন্তু কোনোদিন এমন হবে না যে বান্দা এখলাসের সঙ্গে সাহেনিয়াতের সঙ্গে প্রকৃত অর্থেই হক তলব করবে আর আল্লাহ তাকে হক দেবেন না কোনোদিনও হবে না হ্যাঁ দুনিয়ার ব্যাপারে এই গ্যারান্টি নেই দুনিয়ার ব্যাপারে আল্লাহ বলছেন মানকানা ইউরিদুল আজিলা যেই ব্যক্তি দুনিয়া চায় নগদ নগদ সবকিছু ভোগ করতে চায় আজ্জাল না লাহু ফিহা মা নাশা উলিমান নুরিদ আমি বান্দাকে নগদ দিয়ে দেই তবে যতটুকু চাই ততটুকু দেই আর সবাইকে দেই না লিমান নুরি যার জন্য চাই তাকে দেই তাহলে সবাইকে দেন না যার ব্যাপারে চান তাকে দেন আর যতটুকু চায় ততটুকু দেন না বরং আল্লাহর যতটুকু ইচ্ছা হয় ততটুকু দেন কিন্তু সে যেহেতু দুনিয়া চেয়েছে আখেরাত চাইনি এজন্য আল্লাহ তালা বলেন সুম্মা জাহালনা লাহু জাহান্নাম এরপর আমি তার জন্য বানিয়ে রেখেছি জাহান্নাম সে সেই জাহান্নামে নিকৃষ্ট অবস্থায় ধিকৃত অবস্থায় প্রবেশ করবে অপরদিকে ওমান আরাদ আল আখিরা যেই ব্যক্তি আখেরাত চায় হক চায় প্রকৃত দিনের উপর উঠতে চায় ও সাহা আহা এবং এর জন্য চেষ্টা করে কারণ চেষ্টা ছাড়া শুধু চাওয়ার কোনো দাম নেই মনে মনে বিয়ে করতে চায় কোনোদিন পাত্রীও দেখে না বাপমার কাছে মনের কথা খুলেও বলে না এ ছেলের তো আর বিয়ে হবে না শুধু চাইলেই হয় না চেষ্টাও করতে হয় জান্নাতে তো সবাই যেতে চায় আর স্বর্গের কথা তো কাফেররাও বলে নরকের কথা কে বলে দুনিয়ার কোনো হিন্দুও বলবে আমি নরকে যেতে চাই তো সবাই তো যেতে চায় জান্নাতে চাইলেই হবে না এর জন্য যে চেষ্টা আছে সেই চেষ্টাও ব্যয় করে মন গড়া চেষ্টা না যেই চেষ্টা আল্লাহ এবং তার রাসুল দেখিয়ে দিয়েছেন সেভাবে চেষ্টা ব্যয় করে আল্লাহ গ্যারান্টি দিয়ে দিচ্ছেন তার এই চেষ্টার মূল্যায়ন করা হবে হ্যাঁ একজন চাইল দুনিয়া একজন চাইল আখেরাত এমন না যেই ব্যক্তি আখেরাত চায় দুনিয়াতে আমি তাকে না খাইয়ে রাখবো তাকে একেবারে ক্ষুধার্ত অবস্থায় কবরে পৌঁছে দেবে এমন না কুল্লান নমিদ হা উলাই হা উলাই মিন রব্বিক আমি উভয়কে সাহায্য করি যেই ব্যক্তি আখরাত চায় তাকেও দেই যে দুনিয়া চায় তাকেও দেই পার্থক্য এখানে না পার্থক্য পারে তো কোরআনের বহু আয়াতের আলোকে স্পষ্টভাবে প্রমাণিত কেউ যদি হক জানতে চায় হক মানতে চায় আল্লাহ তারা তাকে হকের উপর উঠিয়ে দেন হ্যাঁ এর জন্য শর্ত হলো সকল প্রকার দলান্ধতা থেকে নিজেকে বের করতে হবে মুসলমানের ফিকিরটা এক সংকীর্ণ গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করার কোনো সুযোগ নেই আজকে আমরা শুধু সংকীর্ণতার মধ্যে ঘুরপাক খাচ্ছি যখন ইসলামের কথাও আসে যে দুনিয়ার মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত থাকা দরকার কারণ ইসলামের কিছু বিধান হলো ব্যক্তি জীবনের সঙ্গে সম্পর্কিত যার পরিমাণ অনেক কম কিন্তু এর চেয়েও আরো অসংখ্য অগণিত গুণ বেশি বিধানের সম্পর্ক হলো নেতৃত্বের সঙ্গে কর্তৃত্বের সঙ্গে যেটা না থাকলে ইসলাম মান্যই করা যায় না পালনই করা যায় না আপনি যতই চান বিচার ব্যবস্থার ক্ষেত্রে ইসলাম যদি প্রতিষ্ঠিত না থাকে সেই ক্ষেত্রে কিভাবে কোরআন মানবেন আপনার ইচ্ছা যতই ঠিক থাকুক না কেন চাইলেই তো মানতে পারবেন না যদি আদালতে কোরআন না থাকে থানায় কোরআন না থাকে নেতৃত্বের মধ্যে শাসন ব্যবস্থার মধ্যে বিচার ব্যবস্থার মধ্যে অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে কোরআন বাস্তবায়িত না থাকে আপনি যতই নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন ইসলামের একটা সাইড হলো সেই সাইডগুলো কিভাবে পালন করবেন আপনি জানেন ইসলাম চোরের শাস্তি দিয়েছে এটা ডাকাতের শাস্তি দিয়েছে এভাবে জিনাকারের শাস্তি দিয়েছে এভাবে জানেন ভালো কথা মানবেন কিভাবে চাইলেই তো আর মানা যায় না আবার আমার ঘরের মধ্যে চাইলে আমি এই বিধানগুলো বাস্তবায়িত করতে পারবো না সম্পর্ক রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আদালতের সঙ্গে তো যতই আপনি নিজের জীবনে ইসলাম পালন করার চেষ্টা করেন না কেন যদি এই সমস্ত জায়গায় ইসলাম না থাকে তাহলে কোনোদিন আপনি পূর্ণাঙ্গ ইসলাম পালন করতে পারবেন না আল্লাহ কোরআনে কোথাও বলেননি আংশিক ইসলাম পালন করো একটা আয়াতও দেখাতে পারবেন না বরঞ্চ কোরআন বলেছে আফাতুমিনুনা বিবাদুল কিতাব ও বিবাদ তোমরা কি কোরআনের কিছু অংশের উপর বিশ্বাস রাখো আর কিছু অংশ অস্বীকার করো যদি অবস্থা এরকম হয় ফামা জাযা উমাইয়া ফালু যালিকা মিনকুম তোমাদের মধ্যে যার অবস্থা এরকম হবে যত বড় আলেম হোক যত বড় শায়ক মশায়ক হোক যেই হোক না কেন যদি কোরআনের কিছু অংশ তো খুব ধরেছে আর কিছু অংশকে ছেড়ে দেয় তার শাস্তি দুনিয়াতে একটা আখেরাতে একটা দুনিয়াতে শাস্তি হলো ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া তাকে লাঞ্ছিত করা হবে সে নিজেকে যত ইজ্জতের আসনে উঠাতে চাক না কেন ইজ্জত পাবে না লাঞ্ছিত থাকবে তাগুতের পায়ের নিচে থাকবে তাগুতের পদলেহন করে জীবন ধারণ করবে আজাব আর পরকালের শাস্তি হলো কেয়ামতের দিন তাকে বিভীষিকাময় আজাবের দিকে ঠেলে দেওয়া হবে সুতরাং ইসলাম যদি পূর্ণাঙ্গ রূপে পালন করতে চাই সব ক্ষেত্রেই ইসলাম বাস্তবায়িত থাকতে হয় আপনি যদি সমাজের মধ্যে আর্থিক লেনদেন করতে চান একজন ব্যবসায়ী মানুষ লক্ষ কোটি টাকার ব্যবসা আপনার এই টাকাগুলো নিজের কাছে রাখাটাও নিরাপদ না যে কোনো সময় চুরি হতে পারে ডাকাতি হতে পারে আপনার জন্য প্রয়োজন ছিল ইসলামী ধারার ব্যাংকিং এখন ইসলামের নামে যে ব্যাংকিং গুলো চলে যদি সেখানে প্রকৃত ইসলাম বাস্তবায়িত না থাকে আপনি যত ইসলামী ব্যাংকিং এর উপর ওঠার চেষ্টা করেন না কেন কিভাবে উঠবেন তো এজন্য ইসলাম পালন করতে চাইলে সব ক্ষেত্রেই ইসলাম বাস্তবায়িত থাকতে হয় আমার নবী দাওয়াত দিয়েছিলেন ইসলামের দাওয়াত শুধু ব্যক্তি জীবনের ইসলামের দাওয়াত তিনি দেননি ব্যক্তি জীবনেও ইসলাম পারিবারিক জীবনেও ইসলাম সামাজিক জীবনেও ইসলাম রাষ্ট্রীয় ক্ষেত্রেও ইসলাম আন্তর্জাতিক পরিমণ্ডলেও ইসলাম মুসলমান ভাবে সবগুলো বিষয় নিয়ে সে শুধু নামাজ পড়ে সন্তুষ্ট না রোজা রেখেই সন্তুষ্ট না কারণ ইসলাম শুধুমাত্র নামাজ আর রোজার নাম না এর বাইরেও তো অনেক বিষয় রয়ে গিয়েছে আর এই যে পাঁচটা বিষয় ইমান নামাজ রোজা হজ জাকাত এগুলোকে বলা হয়েছে খুঁটি একটা খুঁটির নামই বিল্ডিং না এগুলো ফাউন্ডেশন ফাউন্ডেশন তো মাটির নিচে তো ফাউন্ডেশনের নামই তো বিল্ডিং না উপরে তো অনেক বিষয় রয়ে গিয়েছে ধরলাম আপনার ফাউন্ডেশন ঠিক আছে অনেক মজবুত ফাউন্ডেশন গড়ে তুলেছেন উপরের গুলো কোথায় উপরে যদি না থাকে শুধু ফাউন্ডেশনের মধ্যে না মার্কেট বাড়ানো যাবে আর না এখানে থাকা যাবে কিছুই তো করা যাবে না কিন্তু আজকাল আমাদের চিন্তা চেতনা ভাবনা এতটা সংকীর্ণ হয়ে গিয়েছে আমরা ব্যক্তি জীবনের ইসলাম নিয়ে সন্তুষ্ট এমনকি দাওয়াতের প্রসঙ্গ আসলো ব্যক্তি জীবনের ইসলামের দাওয়াত দিয়ে আমরা সন্তুষ্ট অথচ এটা যে দাওয়াতের শতভাগের মাত্র পাঁচ ভাগ বা দশ ভাগ এই চিন্তা আমার মধ্যে নেই আমি তো ভাবছি আমি তো বড় দায়ী একজন দায়ের যত ফজিলত সব ফজিলত তো আমি পাবো আমার চাইতে বেশি দাওয়াত কে দেয় আমি তো আধ ঘন্টা না ডেইলি আঠারো ঘন্টা মেহনত করি কিন্তু কতটুকু ইসলামের পেছনে মেহনত করি যদি পূর্ণাঙ্গ ইসলামের পেছনে মেহনত করি সাধুবাদ পাওয়ার যোগ্য যদি আংশিক ইসলামের পেছনে মেহনত করি তাহলে পূর্ণাঙ্গ দায়ের ফজিলত কিভাবে পাব কথা কি বোঝা যাচ্ছে তো নাকি আমরা আমাদের চিন্তা ভাবনাকে এক সংকীর্ণতার মধ্যে ফেলে রেখেছি এমনকি যখন উম্মতের কথা আসে তখনও আমাদের চিন্তা চেতনা আমাদের এই জাতীয়তাবাদের এই যে চারিদিকে কাটাতার এই সীমান্তের কাটাতারের বেড়ার মধ্যে যেই কয়জন মুসলমান আছে শুধু তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে এর বাইরে যারা আছে তারা যেন সবাই শুকুর আর কুকুর তাদের নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই কারণ তাদের সবচেয়ে বড় অপরাধ তাদের জন্ম এখানে হয়নি যদিও জন্মের পেছনে কারো কোনো হাত নেই আজকাল তো মানুষ এই সমস্ত বিষয় নিয়েও গর্ব করে অথচ গর্ব তো সেই জিনিস নিয়েই করা যায় যার পেছনে তার অবদান আছে সৌন্দর্য নিয়ে গর্ব করা ইসলাম এটা সমর্থন করবে না কারণ সৌন্দর্য অর্জনের পেছনে আমার হাত নেই মেধা মেধা নিয়ে যদি গর্ব করে আরেকজনকে তাচ্ছিল্য করে ইসলাম সমর্থন করবে না এর পেছনে আমার কোনো হাত নেই গর্ব সেই জিনিস নিয়ে করা যেতে পারে যার পেছনে আমার অবদান আছে আমার জন্ম কোন মাটিতে হবে এটাকে আমি নির্ধারণ করেছি আমার নির্বাচন না আল্লাহর দান একটা কাকতালীয় বিষয় একটা কাকতালীয় বিষয় নিয়ে কিভাবে গর্ব হতে পারে যদিও আজকাল এগুলোই আমাদের গর্বের মাপকাঠি হয়ে গিয়েছে আমাদের অহংকার আমাদের চেতনার মাপকাঠিও এটা হয়ে গিয়েছে এমন কি পুরো পৃথিবী যখন ভাবে আগামীর বিশ্ব নিয়ে দুই সালে আমরা কোথায় যাব দুই সালে আমরা বিজ্ঞানের ক্ষেত্রে কোন প্রকার উৎকর্ষ সাধন করব সেই সময় আমরা পড়ে থাকি পঞ্চাশ বছর আগে চেতনা নিয়ে আমাদের সামনে নিয়ে ভাবারও সময় হয় না কারণ আমরা পেছনেরটা নিয়েই সন্তুষ্ট যেটা বলছিলাম যে আমরা উম্মত নিয়ে ভাবার প্রসঙ্গ আসলেও শুধু এতটুকু উম্মত নিয়ে ভেবেই সন্তুষ্ট অথচ মুসলমান কি শুধু বাংলাদেশেই থাকে এর বাইরে মুসলমান নেই যদি কাবা শরীফের মধ্যেও কেউ সে অ্যাটাক করে আমাকে এসে একজন বোঝাবে এটা তো সৌদি আরবের অভ্যন্তরীণ বিষয় তুমি বাংলাদেশে বসে মাথা ঘামাও কেন আমি বলবো হ্যাঁ আসলেই তো এটা তো সৌদি আরবের বিষয় কাবা ঘর ভেঙে ফেলুক আমার নবীর রওজা মোবারককে বিদীর্ণ করে সেখান থেকে নবীর লাশ চুরি করে নিয়ে যাক এটা সৌদি সরকার বুঝবে মোহাম্মদ বিন সালমান বুঝবে আমার এটা নিয়ে মাথা ঘামানোর কি দরকার মুখে না বললেও আমাদের চিন্তা চেতনা এরকমই হয়ে গিয়েছে কিন্তু আমরা তো ছিলাম উম্মাদ আমাদের নবী রেখে গিয়েছিলেন পুরো একটা উম্মাদ একটা দেশি লোক হিসাবে না আজকাল তো আবার এক দেশের মধ্যে অনেক ভাগ হয় সব নোয়াখালীর মানুষ একজন আর একজনকে মহব্বত করবে সিলেটের মানুষ একজন আর একজনকে খুব ভালোবাসবে চিটাগাংয়ের মানুষ মেয়ে বিয়ে দিতে চাইলেও আগে দেখবে ছেলের বাড়ি চিটাগাং কিনা তো সব ক্ষেত্রে মানে একটা তো ছিল কেন্দ্রীয় একটা দলন্ধতা এর মধ্যে ভাগ হতে হতে আরো অনেক সাম্প্রদায়িকতা আমাদের মধ্যে ঢুকে গিয়েছে অনেকে তো আরো অ্যাডভান্স শুধু চট্টগ্রামের হলেই হবে না আমি তাবলিগের মেহনত করি দেখতে হবে জামাই তবলিগি কিনা যদি তবলিগি না হয় সব ঠিক আছে এই জামাইয়ের কাছে মেয়ে দেওয়া যাবে না কারণ যত বড় আলিমে হোক না কেন তার ইমানে সমস্যা আছে নাহদুবিল্লাহ হিমিন্দা আলী তো চিন্তা চেতনাকে সীমাবদ্ধ করে ফেলেছি যার কারণে আমার দলের কেউ যদি আহত হয় আমার চেতনায় আগুন ধরে যায় কত বড় সাহস আমার দলের একটা কর্মীর গায়ে হাত তুলেছে ওকে দেখে নেবে কিন্তু যখন একজন মুসলমানের গায়ে হাত পড়ে তখন আর চেতনা দণ্ড আমাদের উত্তেজিত হয় না কেন হবে কারণ তাকে তো আমি আমার অংশই ভাবছি না অথচ রসুল আমাদেরকে রেখে গিয়েছিলেন একটা দল হিসাবে না একটা উম্মা হিসাবে উম্মা ফিকির করতে হবে গোটা উম্মাদকে নিয়ে তো সব ক্ষেত্রে আমরা সীমাবদ্ধতার মধ্যে নিজেদেরকে জড়িয়ে ফেলেছি আল্লাহ কোরআনে বলেন কুল্ল হিজবিম বিমালাদেহিম ফারিহুন প্রত্যেক দল নিজেদের যা আছে তা নিয়ে সন্তুষ্ট এমন কি আজকাল তো এমন হয়েছে কোথাও ইসলামী সেমিনার হবে সেখানে হয়তো কোরআন এবং সুন্নার কিছু কথা আলোচনা করা হবে প্রথমে বক্তার নাম দেখা হয় সেই বক্তা আমার দলের কিনা যদি আমার দলের হয় একেবারে ফোন করে সবাই মিলে তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো মোটরসাইকেল নিয়ে সবাই সেখানে হাজির হয়ে যায় না উনি আমার দলের লোক ওনার কথা শুনতে হবে আরও যদি এমন হয় তার চাইতে হাজার গুণ বেশি এলমের অধিকারীও কেউ কোথায় কথা বলে না তিনি তো এই মেহনত করেন না তিনি তো অন্য মেহনত করেন অন্য কথা বলেন তার সেখানে যাওয়া যাবে না কেউ যদি যায় তার উপর আরো চাপ প্রয়োগ করা হয় যে সে মেহনত থেকে দূরে সরে যাচ্ছে এখানে সময় না দিয়ে সেখানে সময় দিচ্ছে এমনকি বাস্তবতা নিয়ে যেহেতু আলোচনা করা হচ্ছে তো দুই একটা বিষয় যদি এমন চলে আসে যেটা কারো কারো মনে কষ্টের কারণ হয় তারপরও আমাদের কিছু করার নেই এবং এই ক্ষেত্রে আমাদেরকে দোষারোপ করে লাভ নেই বরং নিজের ইমানকে দোষারোপ করা দরকার আমরা মানুষের মধ্যে তাওহিদের বাণী তুলে ধরবো হ্যাঁ মাসা আল্লাহ সুন্দর উদ্যোগ আমি আসরের পর থেকে মাগরীব পর্যন্ত মানুষকে দাওয়াত দেব দেওয়ার পর মাগরীবের পর মসজিদের মধ্যে বিশ জন লোক জন লোক বা দুইজন লোক বা পাঁচজন লোক এসে উপস্থিত হবে আমি তাদের সামনে দাঁড়িয়ে ইমানের কথা বলবো হ্যাঁ প্রতিটা কথায় আমার অনেক ফজিলত হবে অনেক আমল হবে কিন্তু একই কাজ যদি মসজিদের ভেতরে না করে আমি মাঠের মধ্যে করি সেখানে যদি দশজন না বরং দশ হাজার লোক দশ লক্ষ লোক আমার সামনে থাকে এটা দিনই মেহনত না এটা ইমানি মেহনত না আজকাল অনেকের চিন্তা চেতন এরকম হয়ে গিয়েছে এটাকে তারা ইমানে মেহনত মনে করছে এটাকে তারা আড়াই ঘন্টার আধ ঘন্টার মেহনত মনে করছে আর সেখানে যদি কেউ সময় দেয় তার পেছনে আরো পড়ে যাচ্ছে যে একে দেখে ছাড়তে হবে এমনকি অত্যন্ত দুঃখজনক বাস্তবতা হলো আমরা তো এমন এলাকার কারগুজারিও জানি যেখানে কিছু ভাই অমুসলিমদের মধ্যে দাওয়াত দেওয়ার মেহনত করার জন্য গিয়েছেন আচ্ছা মুসলমানের পেছনে দাওয়াত দেওয়ার গুরুত্ব বেশি নাকি অমুসলিমের পেছনে দাওয়াত দেওয়ার গুরুত্ব বেশি মুসলমান যদি কোনো আমল নাও থাকে ভেতরে ইমানটা তো আছে এই ইমান নিয়ে যদি কবরে যায় একদিন না একদিন নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে এমনকি সে যে জান্নাতে প্রবেশ করবে এই ব্যাপারে যদি কেউ সন্দেহ করে তার ইমানে সংশয় দেখা দেবে কারণ অসংখ্য সেই হাদিসের মধ্যে স্পষ্টভাবে এই কথা আছে অপরদিকে একজন মানুষ যদি ইমান হারা হয়ে কবরে যায় তার যতই মেহনত থাকুক তার দিনের পেছনে যতই অবদান থাকুক ভেতরে ইমান নেই সেই মানুষটা কোথায় যাবে এজন্যই তো রাসুল আবু তালেবের মৃত্যুর সময় তাকে তাস্কিল করছে না আসুন নামাজ পড়েন জাকাত দেন রোজা রাখেন হজ করেন এগুলো বলছে না বরং বলছে কুল হাইয়া আম্মি কালিমাতান আশফা আলা কাবিহা ইন্দাল্লাহ চাচা মাত্র একটা কালিমা আপনি পাঠ করেন আল্লাহর কাছে আপনার জন্য আমি সাফাত করব তাহলে ইমান ইমানের গুরুত্ব এত বেশি যে ইমানের সঙ্গে আল্লাহ তালা মুক্তির সম্পর্ক রেখেছেন যেই ব্যক্তির ভেতরে ইমান নেই সে নিঃসন্দেহে জাহার নামে একদিন দুই দিনের জন্য না একশো বছর দুইশো বছরের জন্য না চিরকালের জন্য জাহান নামে এই মানুষের পেছনে মেহনত করা কত দরকার ছিল আল্লাহ তালা কোরআনে বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মা তোমাদের মধ্যে একটা দল যেন অবশ্যই অবশ্যই থাকে আল্লাহ যদি আদেশ দেন সেটা জরুরি হয়ে যায় তোমাদের মধ্যে একটা দল হলেও সবাই যদি না পারো অন্তত একটা দল হলেও যেন এমন থাকে ইলাল খাইর যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে কল্যাণের ব্যাখ্যা কি কেউ বলবে কল্যাণের ব্যাখ্যা হলো তিন তাজবি কেউ বলবে কল্যাণের ব্যাখ্যা হলো নামাজ রোজা আরে আসল কল্যাণ তো ইমান ইমানের চাইতে বড় কোনো আমলও হতে পারে না ইমানও কিন্তু একটা আমল অন্যগুলো হলো অঙ্গ প্রত্যঙ্গের আমল ইমান হলো অন্তরের আমল ইমানের চাইতে বড় কোনো আমল হতে পারে না তো যে কোনো কিতাব খুলে দেখেন আল মুরাদ বিল খাইর ইসলাম এখানে কল্যাণ দ্বারা প্রথমেই উদ্দেশ্য হলো ইসলাম অর্থাৎ তোমাদের মধ্যে একটা দল যেন অবশ্যই এমন থাকে যারা মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেবে এমন কি যেই মানুষের কানে একবার হলেও ইসলামের দাওয়াত যায়নি এমন মানুষ এমন কাফের দুনিয়াতে বর্তমানে খুঁজে পাওয়াটা দুষ্কর তারপর যদি ধরে নেই যে এমন কোনো জায়গা এখনো রয়ে গিয়েছে যেই দেশটা এখনো আবিষ্কার হয়নি সব দেশ তো এখনো আবিষ্কার হয়নি কিছু জায়গা এখনো মানচিত্রের বাইরে রয়ে গিয়েছে থাকবে তো যদি এমন কোনো মানুষ থাকে যার কানে একবারও ইসলামের দাওয়াত যায়নি গোটা উম্মতের উপর ফরজ থাকবে তার কানে অন্তত একবার হলেও ইসলামের আওয়াজ পৌঁছানো এমনকি তার কানে অন্তত একবার ইসলামের আওয়াজ না পৌঁছে তার বিরুদ্ধে জিহাদ করা উচিত হবে না যার কারণে যখন ইসলামের প্রথম যুগে জিহাদ হতো রাসুল তার সেনাপতিদেরকে আদেশ দিয়ে দিতেন যে অ্যাটাক করার আগে প্রথম ইসলামের দাওয়াত দেবে কারণ সেই সময় মিডিয়া ছিল না সারা দুনিয়ার মধ্যে রাসুলের বার্তা পৌঁছে যায়নি অনেক মানুষ এমন হয়তো ছিল যাদের কানে ইসলামের দাওয়াত পৌঁছেনি তো তুমি দাওয়াত না দিয়েই কেন তার উপর তরবারি ধারণ করছো আগে দাওয়াত দাও তাকে সুযোগ দাও যদি সে সেই সুযোগ গ্রহণ করে নেয় তার অন্তর বক্র না থাকে সে সত্যের সামনে আত্মসমর্পণ করে তাহলে অযথা তার বিরুদ্ধে তরবারি ধারণ করার কি দরকার এমনকি তিনি শিক্ষা দিয়ে দিতেন কোন এলাকায় গিয়ে প্রথমে দেখবে সেখানে আজান হয় কিনা যদি আজান হয় ফিরে এসো তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার প্রয়োজন নেই কারণ সেই জনপদ তাদের ভেতরে আজান হয় প্রমাণ করে তাদের ভেতরে ইসলাম আছে ইসলামের দাওয়াত দেওয়ার গুরুত্ব ছিল কত বেশি কিন্তু এমন এলাকার কারগুজারিও আমরা জানি নাম বলবো না কাউকে ছোট করা উদ্দেশ্য না শুধু দৃষ্টান্ত দেওয়া উদ্দেশ্য এমন এলাকার কারগুজারিও জানি যেখানে কিছু ভাই গিয়েছেন অমুসলিমদের মধ্যে দাওয়াতে মেহনত করার জন্য আর অপর কিছু তথাকথিত দাওয়াতের ঠিকাদার তাদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে যে আমরাই তো দাওয়াতের মেহনত করি তোমরা আবার কোন মেহনত নিয়ে এসেছ তাহলে এটা একটা ফেতনা আল্লাহ তালা কোরআনে বলেন আরে এই সমস্ত লোকরা তো ফেতনার অজুহাত দেয় যেমন এক লোক এসে রাসুলের কাছে বলল হে রাসুল আমার ইমান তো দুর্বল আমাকে জিহাদে নিয়ে যাওয়ার দরকার নেই যদি নিয়ে যান রোমকদের বিরুদ্ধে জিহাদ হচ্ছে তো রোমকদের নারীরা ইউরোপিয়ান নারীরা তো অনেক সুন্দরী তাদেরকে দেখলে আমি ক্রাশ খাবো তা আমি তো ফেতনায় পড়ে যাব অমিন হুম্মাইয়াকুল দেননি ওয়ালা তাফতিননি রাসুলকে এসে বলে রাসুল অনুমতি দিয়ে দেন সব জিহাদে যাব এবারে জিহাদে অন্তত আমাকে ছুটি দেন আমাকে ফেতনায় ফেলবেন না তাহলে সে নেক্সট সুরতে মানুষকে বিভ্রান্ত করার বা নবীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে আমি ফেতনায় পড়ে যাব আমাকে নিয়েন না আল্লাহ কোরআনে বলছেন আলা ফিল ফিতনাতি সাকাতু আরে জেনে রেখো তারা তো ইতিমধ্যে ফেতনায় পড়েই আছে এই যে জেহাদ ছাড়ছে এবাদত ছাড়ছে ফরজ বিধান ছাড়ছে এর চাইতে বড় ফেতনা আর কি হতে পারে ইসলামের অনেকগুলো সাইড আছে আমরা এটাকে অস্বীকার করি না একটা গাড়ি চলার জন্য বড় গাড়ি চলতে গেলে আমি এটা মাঝে মধ্যেই বলি বড় গাড়ি চলতে গেলে অনেকগুলো চাকার প্রয়োজন হয় ইসলাম চলতে গেলে অনেকগুলো সেক্টরের প্রয়োজন আছে দিনই শিক্ষাও থাকতে হবে মসজিদও থাকতে হবে মাদ্রাসাও থাকতে হবে দাওয়াতও থাকতে হবে জিহাদও থাকতে হবে আত্মশুদ্ধির মেহনতও থাকতে হবে সবই লাগবে এটাকে আমরা অস্বীকার করি না আর আমরা দুর্বল হিসাবে একই সময়ে হয়তো সবগুলো কাজ করতে পারবো না এক একজন হয়তো এক একটা সাইডে বেশি মেহনত করব। আবু বকর ওমর ওসমান আলী হাসান হোসাইন তারা খেলাফতের মেহনত করেছিলেন খালিদ বিন ওয়ালিদ জিহাদের মেহনত করেছিলেন আবু হুরায়রা হাদিসের দাসের মেহনত করেছিলেন আবদুল্লাহ বিন ওমর আবদুল্লাহ বিন মাসুদ ফিখের মেহনত করেছিলেন আবদুল্লাহ বিন আব্বাস তফসিরের মেহনত করেছিলেন মোয়াজ বিন মোয়াজ বয়সে ছোট হলেও জিহাদের ময়দানে ছুটে গিয়েছিলেন তারপর বিভিন্ন সাহাবি তারা কেরাতের মেহনত করেছিলেন এক একজন এক এক লাইনে বিশেষভাবে মেহনত করেছেন কিন্তু আর অর্থ এটা না অন্যগুলোকে অস্বীকার করেছেন মেহনত আপনি একটাই করেন যদি অন্যগুলো এই সময় আপনার উপর ফর্জে আইন না থাকে আপনি যে কোনো একটা সেক্টরকে মজবুতভাবে আঁকড়ে ধরেন কারণ একই সময় আমরা দুর্বল মানুষ সবগুলো সেক্টরে হয়তো অবদান রাখা সম্ভব হবে না কিন্তু তাই বলে ইসলামকে অন্ধের হাতি দেখার মতো বানিয়ে ফেলা তো উচিত হবে না অন্ধ কয়েকজন মিলে হাতি দেখতে এসেছে এখন চোখ দিয়ে তো দেখে না কেউ ল্যাজ ধরেছে কেউ পা ধরেছে কেউ সুর ধরেছে কেউ কান ধরেছে এখন বর্ণনার মধ্যে এসে ইখতলাফ হয়ে গেছে কেউ বলে হাতি হলো কুলার মতো যে কান ধরেছে কেউ বলে হাতি হলো বাঁশের মতো হাতি এই মতো সেই মতো এক একজন এক একভাবে উপস্থাপন করা শুরু করেছে তা আসল প্রকৃত হাতির বর্ণনা কেউ দিতে পারেনি এক একজন এক একটা সাইডকেই হাতি মনে করে বসে আছে আমাদের অবস্থাও তাই ইসলাম ব্যাপক একটা বিষয় আল্লাহ কোরআনে বলেছেন উদ্খুলো ফিসিল মেকাফা ইমান তো এনেছে ভালো কথা পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করো নেক কাজে তাকুয়ার কাজে পরস্পর পরস্পরকে সহযোগিতা করো যদি আর্থিক সহযোগিতা করতে না পারো দৈহিক সহযোগিতা করতে না পারো অন্তত দোয়া করো যদি তাও না পারো অন্তত চুপ থাকো বাধা দিও না এটাও তো এক প্রকার সহযোগিতা হবে বাধা কেন দিচ্ছ তোমার যদি এমন হয় তোমার হকের কথা বলতে ভয় লাগে আল ওলামা ওরসাতুল আম্বিয়া আলেমরা নবীদের ওয়ারিস এটাকে আমরা বানিয়ে ফেলেছি ফজিলতের হাদিস শুনতে কত ভালো লাগে দাওরা পাশওয়ালারা নবীর ওয়ারিস নবীও জান্নাতে যাবে আমরা দাওরা পাশওয়ালারাও জান্নাতে যাব শুনতে কত ভালো লাগে শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাই বলতেন এটা ফজিলতের হাদিস না দায়িত্বের হাদিস আলেমরা নবীদের অধিকারী ফজিলত শেখানো হচ্ছে না দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে নবীর দায়িত্ব যেমন ব্যাপক ছিল তুমি আলেম হয়েছ তোমার দায়িত্ব ব্যাপক নবী যেমন নিজেকে এক জায়গায় সীমাবদ্ধ রাখেননি তোমারও নিজেকে এক জায়গায় সীমাবদ্ধ রাখার সুযোগ নেই নবীর দাওয়াতের চাইতে নবীর দোয়ার চাইতে আমাদের দোয়ার পাওয়ার কি বেশি নবীকে মক্কার তেরো বছর দোয়া করেননি নাকি মক্কার তেরো বছর দোয়ার কথা জানতেন না তবরকের ব্যবস্থা ছিল না তো দোয়া তো মক্কার তেরো বছরও করেছেন তাই বলে মক্কায় তো ইসলাম কায়েম হয়নি কুফরের মেরুদণ্ড ভেঙে যায়নি আবু জাহাল সহ অন্যান্য লিডাররা ধ্বংস হয়নি কিন্তু পরবর্তীতে বদরের ময়দানে গিয়ে একই নবী যখন আল্লাহর কাছে শেষদাবনত হয়ে দোয়া করলেন আল্লাহ কুফরের মেরুদণ্ড ভেঙে দিলেন ইসলাম কায়েম করে দিলেন ইসলামকে বিজয়ী করলেন দোয়া তো ভয়টাই দোয়া কিন্তু আমরা তো নিজেদেরকে সেই মক্কার যুগের দোয়ার মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি আর এই সমস্ত এলাকায় তো হালুয়া না দিলে দোয়াই বের হয় না মাহফিলের পোস্টারের নিচে লিখে দেওয়া হয় প্রথমে লেখা হয় মহিলাদের জন্য সুব্যবস্থা আছে তারপর নিচের লাইনে লেখা হয় তবরকের কুব্যবস্থা আছে কারণ তবরক না দিলে নাকি লোকই হয় না তাহলে এরা ওয়াজ শুনতে আসে না তবরক খেতে আসে আল্লাহ ভালো জানে এজন্য কথাও তো শুনতে আসে আমলের জন্য না কানের মজার জন্য এজন্য লিখে দেওয়া হয় বক্তার উপাধি কোকিল কণ্ঠস্বর সুমধুর কণ্ঠস্বর আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন এক একজনকে এক এক লকব দিয়ে উপস্থাপন করা হয় তারপর কেউ এসে গান গায় কেউ এসে গজল শোনায় কেউ এসে বিভিন্ন কমেডি করে মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করে কারণ উদ্দেশ্য তো আমল না উদ্দেশ্য তো বিনোদন কখনো বিনোদন পাবে হারুন কিসেঞ্জারের কাছ থেকে আর কখনো পাবে স্টেজ থেকে ইসলামকে এক একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে যদি সীমাবদ্ধ না করতাম এক এক সাইডে মেহনত করতাম দোষণীয় ছিল না দাওয়াতের অনেকগুলো সেক্টর আছে তরবারির দ্বারা যে মেহনতটা করা হয় এটাও দাওয়াত দাওয়াত কখনো হয় বিল লিসান জবান দ্বারা কখনো হয় বিল কলম কলম দ্বারা কখনো হয় বিশ্বাইফ তরবারি দ্বারা এক এক সময় এক এক ধরনের দাওয়াত দেওয়া হয় আল্লাহ আমাকে এক ধরনের দাওয়াতের সঙ্গে লাগিয়েছেন আল্লাহ শুক্রিয়া আদায় করে যে আল্লাহ তুমি তৌফিক দিয়েছ তাই আমি দাওয়াতের মেহনত করছি তৌফিক না দিলে কোনো কিছুই করতে পারতাম না কিন্তু সীমাবদ্ধ কেন করে ফেলি আমার রাসুল তো কলমের দ্বারাও দাওয়াত দিয়েছেন বিভিন্ন রাজা বাদশার কাছে ইসলামের বাণী উপস্থাপন করে চিঠি পাঠিয়েছেন আমরা কয়দিন এই কাজ করেছি যে কলমের দ্বারা নবীর জীবন অনুসরণ করতে হবে পূর্ণাঙ্গ রূপে শুধু সুবিধা অনুযায়ী নবীর জীবন মানলে তো চলবে না নবী তো শুধু এভাবে দাওয়াত দেননি সেভাবেও দিয়েছেন আমি কেন সেটাকে অস্বীকার করছি নবী তো তরবারের দ্বারা দাওয়াত দিয়েছেন কেন অস্বীকার করছি আরে নবী তো অমুসলিমদের মধ্যেও দাওয়াত দিয়েছেন কেন অস্বীকার করছি নাকি নবী সারা জীবন মুসলমানদেরকে দাওয়াত দিয়েছেন যদি সারা জীবন মুসলমানকে দাওয়াত দিতেন প্রথমে তো মুসলমান কেউ ছিল না কাকে দাওয়াত দিতেন তাহলে তো হাওয়ার উপর তাকরির করতে হতো আমরা একবার কাকরাইলে গেলাম দশ দিনের জামাতে বের হব সেখানে একজন আলেম ছিল বর্তমানে এটা হাতে আলেম নাম বলেও দোষের কিছু নেই আবদুল্লাহ যিনি পরবর্তীতে একটা ফতোয়া জারি করেছিলেন তার ঐতিহাসিক কুখ্যাত ফতোয়া যে মাওলানা সাদ হলেন আমিরুল মিনিন যে তাকে বিশ্ব আমির মানবে না সে ওয়াজিবুল কাতল তাকে হত্যা করা অপরিহার্য নাহদুবিল্লাহ আলী তিন ভাষায় ফতোয়াটা লিখেছিল আরবি উর্দু আর বাংলা তিনও ভাষায় তো যাই হোক এটা অনেক পরের ঘটনা এই ফতোয়া দেওয়ার তারও প্রায় চার পাঁচ বছর আগে আমরা যখন ছাত্র একবার কোরবানির বন্ধের সময় দশ দিনের জামাতে বের হব আমাদের তাস্কিল হয়েছিল গাজীপুরের একটা এলাকায় মেহনতের জন্য গাজীপুরের একটা এলাকায় খ্রিস্টানরা তারা সেখানে একটা পল্লী গড়ে তুলেছে সেখানে তারা খ্রিস্টান বিভিন্ন অঞ্চলে যাদেরকে বানায় বাংলাদেশের অনেক জায়গায় এমন আছে যেখানে তাদেরকে নিয়ে একত্রিত করে এর মধ্যে গাজীপুরের কিছু অঞ্চল আছে তো আমাদেরকে গাজীপুরের ভাইরা তারা আমাদেরকে এসে তাস্কিল করলেন তাকাজা জানালেন মার্কাজের মধ্যেই যে এই আলেম ওলামাদের একটা জামাত আমাদের এলাকায় পাঠান উদ্দেশ্য মুসলিমদের মধ্যে মেহনত না উদ্দেশ্য মুসলমানদের মধ্যেই মেহনত যেই মুসলমানরা এখনো আছে কিন্তু ইমান দুর্বল তাদের ইমানটা মজবুত করা দরকার অন্যথায় এই খ্রিস্টানদের বাতাস লাগলে আল্লাহ ভালো জানে কখন না আবার তারাই খ্রিস্টান হয়ে যায় কারণ মুসলমানরা তো তাদের কোনো সুবিধা দেয় না অর্থ দিয়েও সাহায্য করে না বিপদেও পাশে দাঁড়ায় না কিন্তু খ্রিস্টানরা তো সবই দেয় তো এই মুসলমানদের পেছনে মেহনত করার জন্য তাস্কিল হয়েছিল যারা সেখানে সেই জামাত নাম লিখিয়েছিল তাদের ভেতরে ভিন্ন একটা জজবা কাজ করছিল যে আমরা এমন মুসলমানদের পেছনে মেহনত করতে যাচ্ছি যাদের পেছনে যদি মেহনত না হয় আল্লাহ না করুক তাদের কেউ কেউ হয়তো খ্রিস্টানও হয়ে যেতে পারে যদি নাও হয় তাদের প্রতি ভালো লাগা বা তাদের প্রতি একটা আকর্ষণ বা একটা দুর্বলতা কাজ করতে পারে তো আমরা যখন কাকড়াইলে গেলাম সেখানের কিছু মানুষ সেখানে ভেটো দিল তার মধ্যে একজন ছিল আবদুল্লাহ তার নামের শুরুতে মুফতি লেখে কিন্তু সে কোথাও ফতোয়া বিভাগে পড়েনি এমনকি সে দাওরাই হাদিস পড়েছে এটাও প্রমাণিত না অর্থাৎ মাওলানা বলাটাও সহি না সে যাই হোক আমাদেরকে একটা রুমের মধ্যে নিয়ে গেল কাকরাইলের মশওয়ারার রুম যে রুমের মধ্যে তাদের পরামর্শ হয় এই ঘটনা যে শুধু আমাদের সঙ্গে হয়েছে তা না সেই সময় তো হয়েছিল আমাদের সঙ্গে পরে আমাদের মোহতারাম মাহমুদ হাসান গনবী ভাইয়ের কাছে অনেকগুলো কারগুজারি শুনলাম জামিয়া রহমানিয়ার আলেমদের সঙ্গেও তাদের একাধিকবার ওই ব্যক্তির এরকম এই বিষয়ে কথাবার্তা হয়েছে আমাদেরকে সেখানে নিয়ে বসালো তো কেউ সেখানে আলেম কেউ হলো মাত্র ছাত্র নিচের জামাতে পরে এখনো এলেম নেই হয়তো কোরআনের হাফেজ কিন্তু এখনো আরবি ভাষার সঙ্গে পরিচিত না তাদেরকে নিয়ে বসালো বসানোর পর বলছে এই যে তোমরা তাস্কিল হলে গাজীপুরের সেই এলাকায় মেহনত করার জন্য এটা কি তোমাদের জন্য উচিত হলো দেখো নবীওয়ালা কাজ হলো মুসলমানদের মধ্যে মেহনত করা অমুসলিমদের মধ্যে মেহনত করা নবীওয়ালা কাজ না বরং এটা একটা ধান্দাবাজি আমরা তো শুনে খুব খারাপ লাগলো কষ্ট লাগলো ধান্দাবাজি কিভাবে প্রমাণ দেখাচ্ছে সে বলল এই যে দাওয়াত ইসলামের নামে অনেকে জমুসলিমদের মধ্যে মেহনত করে তারা দেখবে একজন মুসলমান তাকে একজন হয়তো অমুসলিম ছিল সে মুসলমান হয়েছে অথবা হয়নি একজনকে নমুসলিম সাজিয়ে বিভিন্ন এলাকায় তার ছবি তার তথ্য প্রদর্শন করে তারা টাকা উসুল করে উসুল করে এগুলোকে গায়েব করে ফেলে নাহদুবিল্লাহ আলী এরপর বলল যে অমুসলিমদের মধ্যে দাওয়াত দেওয়া নবীওয়ালা কাজ না দলিল কি কোরআন থেকে দলিল আর সবাই তো কোরআন থেকে দলিল দেয় বেদাতিরা তো আর বাইবেল থেকে ত্রিপিটক থেকে আর গীতা থেকে দলিল দেয় না তারা তো ওম শান্তি ওম শান্তি বলে তাদের পক্ষে ফতোয়া প্রদর্শন করে না সবাই কোরআনের কান ধরে না আউদুবিল্লাহ টানা হেঁচড়া করে কতজন কতভাবে করে এমনকি সবচেয়ে বেশি আগেও আলোচনা হয়েছে ভেজাল জেহাদের আলোকে আসল জেহাদে খুঁজে পাওয়া যায় না গণতন্ত্রের জিহাদ জাতীয়তাবাদের জিহাদ নির্বাচনের জিহাদ বউয়ের সঙ্গে সহবাস করার জিহাদ রাজপথের জিহাদ সাংস্কৃতিক জিহাদ কলমের জিহাদ সাহিত্যের জিহাদ এক একভাবে জিহাদ আবিষ্কার হতে হতে আসল জিহাদি আর দুনিয়া খুঁজে পাওয়া যায় না তো যাই হোক তো সে দলিল দিল এক নম্বরে আল্লাহ কোরআনে বলেছেন সুরাই ইয়াসিনের প্রথম রকুর আয়াত সাওয়াউন ইয়াসিনেও আছে সুরাই বাকারার মধ্যেও আছে যে হে নবী আপনি তাদেরকে সতর্ক করেন বা না করেন কোরআন ইনজার দ্বারাও দাওয়াত উদ্দেশ্য হয় যে নবী আপনি তাদেরকে দাওয়াত দেন বা না দেন উভয়টাই সমান লাইমিনুন এই অমুসলিমরা ইসলাম গ্রহণ করবে না ইমান আনবে না তো এটা দিয়ে দলিল দিল আল্লাহ বলছে অমুসলিমদেরকে দাওয়াত দিলে ফায়দা হবে না তারা ইমান আনবে না দাওয়াত দেওয়া যেই কথা না দেওয়াও সেই কথা সুতরাং কোরআন আমাদেরকে উৎসাহ দিচ্ছে না যে তাদের মধ্যে দাওয়াত দিতে হবে দ্বিতীয় দলিল বনি ইসরায়েলের মধ্যে অধিকাংশ নবী এসেছিল এবার সে জিজ্ঞেস করলো বনি ইসরায়েল মুসলমান ছিল না মুসলিম ছিল তো যেহেতু অধিকাংশই ছিল বাচ্চা কাচ্চা মাত্র ছাত্র তারা আর কি ইতিহাস জানে আর তারা মুসলমান ছিল ন মুসলিম ছিল এটা যাচাই করার সুযোগ কবে হয়েছে তারা বলল হ্যাঁ মুসলমান ছিল সে বলল দেখেছ তাহলে অধিকাংশ নবী এসেছে বনি ইসরায়েলের মধ্যে তার মানে নবীরা এসে মেহনত করেছেন মুসলমানদের মধ্যে অমুসলিমদের মধ্যে মেহনত করেননি নাহদুবিল্লাহ আলী তার মানে আবু বকর দাওয়াত পাওয়ার আগে মুসলমান ছিল ওমর ওসমান আলী খাদিজা রদি আল্লাহ তারা সকলে দাওয়াত পাওয়ার আগেই মুসলমান ছিল আর নবী গিয়ে তাদেরকে মুসলমানদেরকে ছয় নম্বরের দাওয়াত দিয়েছে অর্থ কি এটা তো আমাদেরকে সেভাবে তাস্কিল করলো ফলাফল কি সেই জামাতে ভেঙে গেল এক একজন এক এক দিকে চলে গেল হ্যাঁ আমরা সময় দিয়েছি পুরো সময়টাই কিন্তু সাথীদের মধ্যে একটা ইন্তেসার একটা খারাপ মনোভাব সৃষ্টি হয়ে গেল হ্যাঁ আল্লাহ তালা পরবর্তীতে তাদের রূপ জাহের করে দিলেন যেই সমস্ত মানুষরা সেই সময় এই চিন্তা চেতনা আমাদের মধ্যে পুশ করত সবাইকে এখন দেখছে তারা এতাহাতিদের কাতারে চলে গিয়েছে কেউ তো ডাইরেক্ট এতাহাতির কাতারে চলে গিয়েছে আর আমার আপনার মতো অনেক মানুষ আছে যারা নাম এতাহাতি লাম না লাগালেও তলে তলে আমাদের আচরণটা একই রকম সাইনবোর্ড ভিন্ন কিন্তু মনোভাবটা একই রকম যে আলেম তাবলিগের মেহনত করে না তাকে একটু ছোট চোখে দেখা হয় তার সঙ্গে আচরণটা একটু অন্যরকম করা হয় এমনকি যে আলেম হয়তো মেহনত করে যে কোনো কারণে অন্য ব্যস্ততার কারণে সময় দিতে পারছে না তার সানে গিবত করা জায়েজ মনে করা হয় অথচ হাদিস তো আমাকে জানাচ্ছে আলেমের ঘুমও তোমার মতো হাজার হাজার এবাদতকারীর রাত জেগে এবাদত করার চাইতে উত্তম তো যেটা বলছিলাম এক একজন এক একটা অংশ সীমাবদ্ধ করে ফেলেছে দাওয়াত যেই দাওয়াতটা ছিল প্রকৃত প্রথম স্টেপের দাওয়াত যে অমুসলিমকে দাওয়াত দেওয়া হবে কারণ অন্তত ইমানটাও যদি তাকে আমি রোসেপ করাতে পারি কালেমাটা যদি তার মুখ থেকে একবার বের করাতে পারি একদিন না একদিন সে অবশ্যই জান্নাতে যাবে যদি না পারি শুধু জাহান নামে যাবে তা না আর দুই দিন পর সে তো আমার দুশ্মন হয়ে যাবে এই যে তারা এখন মালাউনরা অখণ্ড রামরাজ্য প্রতিষ্ঠার কথা বলছে অখণ্ড হিন্দুত্ববাদী রাষ্ট্রের প্রতিষ্ঠার কথা বলছে যদি তাদের মধ্যে ইসলামের দাওয়াত প্রচার না করি যদি তাদেরকে আমার দলে না আনতে পারি কালেমা না পড়াতে পারি দুই দিন পর তো ধরে ধরে আমাদেরকে জবাই করবে যেমনটা এখন পার্শ্ববর্তী দেশে হচ্ছে পাশের সবগুলো জায়গায় হচ্ছে আসামেও হচ্ছে আরাকানে তো অনেক আগেই হয়ে গিয়েছে আর একদিকে তো সাগর সেটার তো হিসাব বাদ আর তিন দিকেই তো সেই রাষ্ট্র মাঝখানে আমরা ক্ষুদ্র নিরীহ অসহায় একটা দেশ আছি যদি দুই দিন পর ধরে ধরে জবাই করতে থাকে কি করার থাকবে এখনো জবাই শুরু করেনি কিন্তু কথা বলতে তো কম বলে না কখনো চট্টগ্রামের এক এলাকায় কোরবানির জবাই নিষিদ্ধ করে দিয়েছে এক জায়গায় বাচ্চাদেরকে তারা প্রাসাদ খাইয়ে সেই হরে রাম হরে কৃষ্ণের স্লোগান বের করেছে সিলেটের এক ইমাম তাদের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে ধরে জবাই করে ফেলেছে প্রকাশ্যেই হচ্ছে কারো কিছু করার নেই এমনকি তারা যদি রাষ্ট্রদ্রোহীও কোনো কাজ করে ট্রাম্পের কাছে গিয়ে গুজব ছড়িয়ে আসে রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে আসে পুরো রাষ্ট্রের এমনকি ক্ষমতাসীন সরকারের বদনাম করে আসে কারোই কিছু করার থাকে না সকলে অসহায় তো ক্ষমতা না থাকার পরও এতটা শক্তির অধিকারী তারা প্রকাশ্যে তাদের মন্দিরের সামনে সকালবেলা ট্রেনিং দেয় আর আমাদের কোনো হুজুর যদি সকালবেলা একটু দৌড়াদৌড়ি করে ডায়াবেটিস হয়েছে ডাক্তার বলেছে সকালে একটু দৌড়াদৌড়ি করতে হবে সবার চোখ খারাপ যায় ওই দেখো জঙ্গি যায় অবস্থা এতটা করুণ হয়ে গিয়েছে নিজেরাই নিজেদের দুশ্মন হয়ে পড়েছি তা আজকে যদি তাদের কাছে তাদের কানে আমি সত্যের দাওয়াত না পৌঁছাই তারা যে শুধু জাহান্নামি হবে তা না দুই দিন পর আমাকে ধরেই জবাই করবে তো কতটা দরকার ছিল বিশেষ করে এই সময়ে এই ফেতনার যুগে ভয়াবহ পরিস্থিতির সময়ে যেই কথাগুলো হাদিস আরো সাড়ে চোদ্দশো বছর আগে জানিয়ে রেখেছে তো এই পরিস্থিতিতে এসেও এই অঞ্চলে বসেও তাদের মধ্যে মেহনত করার কোনো আগ্রহ অনুভব করছিলাম এমনকি আমি হয়তো আধ ঘন্টা সময় দেই দাওয়াতের পেছনে যদি এক ঘন্টা বরাদ্দ রাখতাম যে সাত ঘন্টা মুসলমানের পেছনে মেহনত করি এক ঘন্টা তাদের পেছনে মেহনত করি তাও তো এটা একটা সুক্রিয়া পাওয়ার যোগ্য ছিল কিন্তু এই চেতনাও মাথার মধ্যে কখনো আসে না শুধু যে এটা আসে না তা না আমি তো আমার মেহনতকেই পূর্ণাঙ্গ ইসলাম বানিয়ে ফেলেছি সাদ সাহেবের কথা রদ করতে গিয়ে আমরা বলি তার যতগুলো ভুল আছে এর মধ্যে একটা ভুল হলো তিনি বলেন যেই ব্যক্তি ছয় নম্বরকে ছয় সিফাতকে পরিপূর্ণ ইসলাম মনে করবে না সে নাকি দাওয়াতের মেহনতি বোঝেনি তার কথা রদ করতে গিয়ে এই কথা বলি আমরা নিজেরাও কিন্তু একই আচরণ করি আমাদেরও ভাবসব এরকম এই ছয় নম্বরই পরিপূর্ণ ইসলাম এর বাইরে সাত নম্বর বলতে হয়তো আর কিছু নেই অথচ ছয় নম্বর বলা শুরুই করা হয় এটা দিয়ে যে আল্লাহ রসুলের সোহবতে থেকে সাহাবিরা মেহনত করে কিছু গুণ অর্জন করেছিলেন আমরাও যদি মেহনত করে এই গুণগুলো অর্জন করতে পারি আমাদের দিনের উপর চলা সহজ হবে এটাকে পরিপূর্ণ দিন বলা হচ্ছে না বরং বলা হচ্ছে এই গুণগুলো যদি আনি পূর্ণাঙ্গ ইসলামের উপর চলা সহজ হবে তার মানে ইসলামের অনেক ধাপ বাকি রয়ে গিয়েছে কিন্তু আজকাল মূর্খের দল এটাকেই বানিয়ে ফেলেছে পূর্ণাঙ্গ ইসলাম এই যে কথাগুলো বলছি কেউ হয়তো এটাকে আত্মসমালোচনা হিসাবে নেবে যে আমাদের মধ্যে এই দোষগুলো আছে আর চোখ বন্ধ হওয়ার আগে যে কোনো সময় নিজের দোষ শুধরে নেওয়ার সুযোগ আছে আরে সাহাবারিয়া তাদের বৈশিষ্ট্য ছিল যারা তাদের ভুল ধরিয়ে দিতেন তাদের জন্য দোয়া করতেন ওমর রদি আল্লাহ বলতেন রাহিম আল্লাহমান হাদানি ইউবি যেই ব্যক্তি আমাকে আমার দোষ দেখিয়ে দেয় আমার ত্রুটি আমার দুর্বলতা চিহ্নিত করে দেয় আল্লাহ তার উপর রহমত নাজিল করুন কিন্তু এই যে কথাগুলো বলছি নামাজটা শেষ হোক অনেক মানুষ দেখবেন সমালোচনা শুরু করে দেবে দেখেছ হুজুর তাবলিগের বিরোধিতা করেছে হুজুর অমুক দলের বিরোধিতা করেছে তমুকের বিরুদ্ধে কথা বলেছে কিন্তু নিজের ফিকির আর করবে না নিজের ভুলগুলো আর শুধরানোর কোনো চিন্তা করবে না কত মানুষ এখানেও এমন আছে আমার সামনে বসা সামনে বসে হয়তো কথা শুনছে পেছনে গিয়ে এই কথাগুলোই বলছে ওনার তো সব ভালো লাগে উনি এই কথাগুলো বলে তার মানে আমরা ইসলাম মানি অন্যের বিরুদ্ধে গেলে অমুক দলের লোকের বিরুদ্ধে গেলে হ্যাঁ হুজুর খুব ভালো আর আমার বিরুদ্ধে কোনো একটা ভুল যদি চিহ্নিত করে দেওয়া হয় না হুজুরের এটা একটু সমস্যা সুবিধাবাদী মুসলমান এটাই আল্লাহ কোরআন এভাবে চিহ্নিত করেছেন কুল্লু হিজবিম বিমালাইহিম ফারিহুন প্রত্যেক দল নিজের কাছে যা আছে তা নিয়ে সন্তুষ্ট অথচ আমি আগেই বলেছি এগুলো ইসলামের একটা সাইড যদি এগুলো না থাকে ইসলাম থাকবে না আমি এটা অস্বীকার করছি না কিন্তু এক একটা সাইডকে যখন পূর্ণাঙ্গ ইসলাম বানিয়ে ফেলা হয় সেটা নিয়ে আপত্তি আসে ছয় সিফাতকে আপনি ছয় সিফাতের মর্তবায় রাখেন যেভাবে ইলিয়াস রহমতুল্লাহ আলী রেখেছিলেন তার পরবর্তী বুজুর্গরা রেখেছিলেন কিন্তু এটাকে যদি পূর্ণাঙ্গ ইসলাম বানিয়ে ফেলেন কোরআনের হাজার হাজার আয়াতকে অস্বীকার করলেন কিন্তু আজকাল দাওয়াতের ফজিলত বলতে গেলেও জিহাদের আয়াত জিহাদের হাদিস ছাড়া বয়ানে জমে না যতগুলো ফজিলত বলা হয় শতকরা ষাট পার্সেন্টই হলো জিহাদের আয়াত জিহাদের হাদিস আরে ভাই জিহাদ করো না আলাদা কথা তুমি যদি বলো তোমার উপর ফরজ হয়নি সেটাও আলাদা বিষয় কিন্তু তাই বলে তুমি এটাকে জিহাদ কেন বানাচ্ছ রোজাকে নামাজ বানানোর কি দরকার নামাজকে হজ বানানোর কি দরকার আর জাকাতকে জিহাদ বানানোর কি দরকার প্রতিটা তো আলাদা আলাদা বিষয় প্রত্যেকটার অসংখ্য ফজিলতের কথা কোরআনেও আছে হাদিসেও আছে সেগুলো বলো কোরআন এবং হাদিসের বাইরে গিয়ে নতুন করে ফজিলত আবিষ্কারের কি দরকার কিন্তু আজকাল কিন্তু এটাই হচ্ছে এমনকি অনেকে তো ভাবছে আমি একটা গরু পালবো গরুর ওলান থেকে দুনিয়ার সব রকমের দুধ আসবে সিংহের দুধও বের হবে ছাগলের দুধও বের হবে ইঁদুরের দুধও বের হবে সবই বের হবে এক গরুর উলান থেকে আমি একটা মেহনত করছি মাসা আল্লাহ দুনিয়ার সকল সমস্যার সমাধান এই মেহনতের মধ্যেও হবে এটার দ্বারাই হবে অনেকের চেতনা এরকম হয়ে গিয়েছে দলিল কেউ কেউ বলে তুমি আমার দলে মেহনত করো শেষ জামানায় যত ফেতনে আসুক না কেন যদি দার্জালও আসে আমরাই বাঁচাব অথচ আমরা দেখতে পাই দুনিয়ার মধ্যে যেই সমস্ত অঞ্চল মুসলমানদের রক্তে রঞ্জিত হয়ে আছে সেই সমস্ত অঞ্চলে মেহনতগুলো হয়েছে হচ্ছে হতে থাকবে কিন্তু সেই সমস্ত জায়গায় এই মেহনতের কর্ণধার যারা এই মেহনতের কেন্দ্র যেগুলো সেখান থেকে কি অবদান রাখা হয়েছে আমাকে পারলে জানান এক একটা দেশের নাম নিয়ে বলার তো কোনো প্রয়োজন নেই এক একটা দলের এবং মেহনতের নাম নিয়ে বলার প্রয়োজন নেই যে আমার এখানে যদি আক্রান্ত হয় তাহলে তারা প্রতিরোধ গড়ে তুলবে আচ্ছা ভালো আক্রান্ত হয়নি কখন হবে আল্লাহ ভালো জানে দোয়া করে আক্রান্ত না হোক যেই সমস্ত অঞ্চলে হয়েছে এরকম অঞ্চল একটা দুটো না ডজন ডজন অঞ্চল এরকম আছে সেখানেও তো এই মেহনত আছে হাজার হাজার না লাখ লাখ সাথী আছে যারা এখন সারা দুনিয়ায় ঘুরে ঘুরে মেহনত করছে তার দেশের মুসলমান ভাইয়ের রক্তের নিরাপত্তা দেওয়ার জন্য সে উদ্যোগ নিয়েছে যদি সেখানে না নেয় এখানে কিভাবে নেবে উনিশশো সাল থেকে দুনিয়ার মধ্যে মেহনতের সূচনা আর উনিশশো সাল থেকে দুনিয়ার মধ্যে মুসলমানদের খেলাফত নেই মুসলমানদের কেন্দ্রীয় নেতৃত্ব নেই এমনকি মার খেলে এক জায়গায় গিয়ে যে আশ্রয় নেবে পিঠ ঠেকাবে এমন কোনো জায়গাও নেই রোহিঙ্গারা মার খেয়েছে অনেকে তো সাগরে ভাসতে ভাসতে মরেছে আর অনেক কাল পরে গিয়ে দেশে একটু জায়গা আশ্রয় পেয়েছে ভারতে আসামে মার খাচ্ছে অনেকে বর্ডার ক্রস করে বাংলাদেশে ঢুকে যাচ্ছে আমরা যখন মার খাবো যাবোটা কোথায় না বলেন কোথায় যাব ভারতে ঢুকবো আরাকানের মধ্যে যাব না সমুদ্রে ঝাঁপ দিব যাবোটা কোথায় যাওয়ার মতো জায়গাও নেই সে উনিশশো সাল থেকে শুরু করে দুই পর্যন্ত দুনিয়ার মধ্যে সেই মেহনত চলছে কিন্তু দুনিয়ার মধ্যে যে মুসলমানদের নেতৃত্ব নেই মাথা নেই সেটার কোনো ফিকিরও তাদের নেই আর ফিকির নেই আলাদা বিষয় যদি এটাকে আপনি সীমাবদ্ধ মনে করে মেহনত করতেন দোষের কিছু ছিল না ইসলামের প্রত্যেকটা মেহনতই আমার মেহনত আমি যেহেতু নবীর উত্তরাধিকারী নবী যত কাজ করেছিলেন সবগুলো কাজ আমার কাজ সবগুলো সেক্টরে আমি কাজ করব। কোন সেক্টরে যদি কোনো ফেতনা ঢুকে যায় আমি রোধ করব। সবার আগে আমি সামনে দাঁড়িয়ে যাব। কিন্তু তাই বলে নবীর জীবনের এক অংশ নেব আর এক অংশকে বাদ দেব এরকম নেমো খারাপ আমরা হতে পারি না আমার নবীর জীবনে মক্কার জীবনও আছে মদিনার জীবনও আছে আমাদের ভাবসাব এমন আমরা মক্কি যুগের মুসলমান নিরীহ মুসলমান শান্তিকামী মুসলমান সব ক্ষেত্রে শান্তি আমার বউয়ের গায়ে হাত দিলেও শান্তি আমার মায়ের ইজ্জত লুঠে নিলেও শান্তি আমাকে ইসলাম পালন না করতে দিলেও শান্তি ওম শান্তি ওম শান্তি অবস্থা এরকম হয়ে গেছে অথচ পূর্ণাঙ্গ ইসলাম ধারণ করলে এরকম হতো না আমার নবীর জীবনে মক্কার কথাও আছে মদিনার কথাও আছে আবু বকর ইতিহাসও আছে ওমর ওসমান আলী হাসান হোসাইনের জীবন দেওয়ার ইতিহাসও তো আছে সবই তো আছে তো এক প্রকার বেদাত হলো চিহ্নিত যেটাকে সবাই বেদাত মনে করে যেগুলো নিয়ে আমাদের প্রায় দেড় বছর ধরে এখানে আলোচনা হচ্ছে সবাই জানে এগুলো বেদাত কিন্তু আরো কিছু বেদাত আছে যেটাকে আমরা চিনি না জানি না বেদাত মানে কি নবদ ভাবিত পথ নবদ ভাবিত মত নবদ ভাবিত তরিকা আমরা ইসলামের মধ্যে এমন এমন আদর্শ ঢুকিয়ে ফেলেছি যে আদর্শ রাসুলের ছিল না শয়তান তো বসে থাকে না কখনো আসল সুরাতে ধোকা দেয় কখনো নেক্সট সুরাতে ধোকা দেয় তো আমাদেরকে তো আসল সুরাতে হয়তো ধোকা দিতে পারছে না নেক্সট সুরাতে ধোকা দিচ্ছে আমার জন্য শয়তান গিবতকে বৈধ করে রেখেছে আমি আলেম ওলামা চোদ্দ গোষ্ঠী উদ্ধার করব সমস্যা নেই কারণ আমি তো একটা মেহনত করি যারা মেহনত করে না তাদের গিবত করা তো আমার জন্য বৈধ নাহ চেতনা তো এরকমই আমাদের এর কারণেই শুধুমাত্র এতক্ষণ যে কথাগুলো বললাম যদি এই কথাটা বুঝে থাকেন শুধুমাত্র এই কারণেই মুসলমানদের দিনের পেছনে এত লক্ষ কোটি মানুষ মেহনত করে যাচ্ছে কিন্তু ইসলাম সামনের দিকে আগে না বেড়ে ধীরে ধীরে পেছনের দিকে পড়ে যাচ্ছে একটাই কারণ তাহলে তো আলহ ইসলামের সঙ্গে তিনশো তেরো জন ছিলেন মোহাম্মদ রসুল্লাহর সঙ্গে বদরের ময়দানে তিনশো তেরো জন ছিলেন আল্লাহ তিনশো তেরোর দ্বারা ইসলামকে বিজয় করলেন আর আমরা তো যারা ইসলামের জন্য মেহনত করি আমাদের সংখ্যা তিনশো তেরো না তিন হাজার তেরো না তিন লাখ তেরো না তিন কোটি তেরো না সংখ্যা এর চেয়েও বেশি তারপরও ইসলামের ইজ্জত নেই মুসলমানদের দুনিয়াতে মাথা উঁচু করে বেঁচে থাকার তৌফিক নেই এমনকি আমরা আমাদের অধিকারের ধর্মীয় অধিকারের কথাগুলো বলতে পারি না যদি বলি বাধার শিকার হতে হয় অপরের বাধা পরের কথা নিজের লোকেরাই শত্রুতা শুরু করে দেয় তো এটা কেন হচ্ছে এজন্যই হচ্ছে মেহনত তো অনেক হচ্ছে তরিকার মধ্যে গলত ঢুকে গিয়েছে এজন্য ভাই একটা উজু উজু পরিপূর্ণরূপে হতে গেলেও চারটা অঙ্গ মিনিমাম ধৌত করতে হয় কেউ যদি সাড়ে তিনটা অঙ্গ ধৌত করে তার উজু হবে না তিন অঙ্গ ধৌত করা আর একটা মাসে করা যদি কেউ সাড়ে তিনটাও পালন করে উজু হয় না পৌনে চারটাও করে উজু হয় না এমন কি এক চুল পরিমাণ জায়গাও যদি শুকনো থেকে যায় উজু হয় না একটা উজুর জন্যই যদি এই চারটা জিনিসের প্রয়োজন হয় একটা ইসলাম সামনের দিকে এগোনোর জন্য অনেকগুলো বিষয়ের প্রয়োজন আপনি একটা কাজ করেন আপত্তি নেই অন্যগুলোর বিরোধিতার কেন করেন আল্লাহ কোরআনে বলছিলেন ইয়া আইহাল্লাদিন আমানু হে ইমানদাররা কুনু আনসার আল্লাহ আল্লাহর সাহায্যকারী হও আল্লাহর সাহায্যকারী কিভাবে হব আল্লাহকে খাওয়াবো আল্লাহকে কাপড় দেব বা আল্লাহর কাছে বিকাশে সেন্ডমানি করব কিভাবে আল্লাহর সাহায্য করব। আল্লাহর সাহায্য হবে আল্লাহর দিনের সাহায্য করলে যারা আল্লাহর দিনের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে রেখেছে তাদের সাহায্য করলে তাদের পথে কাটা বিছিয়ে দিলে তো কোনোদিনও আল্লাহর সাহায্য হবে না আবু বকর ওমর ওসমান আলী এক লাইনে মেহনত করেছেন খালিদ বিন ওয়ালিদ এক লাইনে মেহনত করেছেন আবু হুরায়রা আবদুল্লাহ বিন ওমর আবদুল্লাহ বিন আব্বাস তারা আরেক লাইনে মেহনত করেছেন কিন্তু কেউ কারো পথে কাটা বিছিয়ে দেননি শুধু যে বেছিয়ে দেননি তা না যখন বদরের উহুদের খন্দকের তাবুকের ডাক চলে এসেছে তখন আর আবদুল্লাহ বিন আব্বাস বলেননি আমার তাফসিরের দর্শ আছে আবু হুরায়রা বলেননি আমার হাদিসের দর্শ আছে আবদুল্লাহ বিন মাসুদ বলেননি আমার ফিখের দর্শ আছে আবু বকরমর বলেননি আমার রাষ্ট্রীয় দিক সামলানোর দায়িত্ব আছে খালিদ বিন ওয়ালিদ বলেননি আমার অন্য জিম্মাদারি আছে আবু দারদা আবু হুরায়রা অন্যান্য সাহাবিরা বলেননি আমার তো বিশেষ লাইনের মেহনত আছে কেউ বলেননি সকলে এসে এক পতাকার নিচে সমবেত হয়ে গিয়েছে যে এখানে কোনো আপোষ নেই এখানে কাউকে পিছু থাকার কোনো সুযোগ নেই কিন্তু আমরা এমন কোনো বিষয় আমাদের সামনে চোখে দেখছি না যেখানে এসে উম্মা একত্রিত হবে গোটা দুনিয়াও যদি রক্তে লাল হয়ে যায় মুসলমানরা একত্রিত হবে না কেউ তার দল ছাড়তে রাজি না হ্যাঁ সে একের ঐক্যের ডাক দেয় কিন্তু শর্ত হলো আমার ব্যানার ঐক্য আমি তোমার কাছে যাব না তুমি আমার কাছে আসবে দুনিয়ার সবাই আমার সামনে এসে মুরিদ হবে বায়াত দেবে তাহলে ঐক্য হবে অন্যথায় হবে না এই যে আজকাল তথাকথিত হকের ঠিকাদাররা একদল আর একদলের মাহফিল বন্ধ করে দেয় জানেন না ঘটনা একটা দুটো না শুধু এই রাজবাড়িতে হয় তা না বাংলাদেশের অধিকাংশ জেলার মধ্যেই হচ্ছে এরকম একদল আর দলের মাহফিল বন্ধ করে দেয় নিজেরা শক্তি প্রয়োগ করে বন্ধ করে না পারলে প্রশাসনের কাছে ভুলভাল তথ্য দিয়ে তাদেরকে বিভ্রান্ত করে তারপর তাদেরকে সেই আয়োজন করতে দেয় না বন্ধ করে দেয় কেন সমস্যা কোথায় যদি তুমি হক হয়ে থাকো মানুষ তোমারটা গ্রহণ করবে যদি সে বাতিল হয়ে থাকে মানুষ তারটা বর্জন করবে কিন্তু তুমি কেন হকের পথে কাটা বিছিয়ে দিচ্ছ অথচ যাদের পেছনে ষড়যন্ত্রগুলো করা হচ্ছে তারা কেউ বাতিল না সকলেই হক এক একজন হয়তো এক এক লাইন মেহনত করে যাচ্ছে কিন্তু একজন আরেকজনের পথে কাটা বিছিয়ে দিচ্ছে এই জন্য ভাই ইসলাম নিয়ে ভাবা দরকার উম্মত নিয়ে ভাবা দরকার নিজের দল নিয়ে তো অনেক ভাবলাম অনেক ভাবলাম জন্মের পর থেকে ভাবছি আমার বাপরা দাদারাও ভেবে গিয়েছে ইসলাম তো বিজয়ী হচ্ছে না দুনিয়ার মধ্যে মুসলমানদের ইজ্জত ফিরে আসছে না মেহনত তো কমছে না আট ঘন্টা না আঠারো ঘন্টাও যদি মেহনত শুরু করি ফায়দা আসবে না তরিকার মধ্যে কি সমস্যা আছে নিজেদের ভুল চিহ্নিত করতে হবে ভুল সংশোধন করতে হবে অন্যথায় মেহনত অনেক হবে কিন্তু এগুলো ধুধু মরিচিকার মতো হয়ে যাবে ভুলগুলো সামনে আনা দরকার খুব বেশি দরকার উম্মতের আলেমদের বিশেষ একটা দায়িত্ব ছিল নাহি আনিল মনকার অসৎ কাজ থেকে নিষেধ সৎ কাজের আদেশ তুলনামূলক সহজ এর জন্য তুলনামূলক কম এলম হলেও সেরে যায় আসো ভাই নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও কিন্তু কোনটা যে ভুল এটা চিহ্নিত করার জন্য এলেম লাগে এলেম ছাড়া কোনটা ভুল কোনটা সঠিক অকাট্যভাবে চিহ্নিত করার সুযোগ থাকে না উম্মতের আলেমদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে না হিয়াদিল মুনকার এমনকি রাসুল তো বলে গিয়েছেন ইয়াহমিল হাজ মামিন কুল্লি খালাফিন উদুলুহু প্রত্যেক পরবর্তী প্রজন্ম সাহাবি এরপর তাবে এরপর তাবে তাবে এভাবে কেয়ামত পর্যন্ত যত প্রজন্ম আসবে প্রত্যেক পরবর্তী প্রজন্মের ভালো মানুষেরা ইনসাফ পছন্দ লোকেরা আইলামকে ধারণ করবে তাদের তিনটা কাজ হবে ইয়ানফুন আনহ তাহরিফ আল গালিন সীমালঙ্ঘনকারীদের অপব্যাখ্যাকে দূর করবে অন্তেহাল আল মুবতিলিন বাতিল পন্থীদের মিথ্যাচারকে তারা দূর করবে ও তাউইল আল জাহিলিন এবং মূর্খদের ভুলভাল ব্যাখ্যাকেও তারা সংশোধন করে দেবে তো আলেমদের যে তিনটা দায়িত্বের কথা এই হাদিসে বলা হচ্ছে তিনটাই কিন্তু নাহিয়ানিল মুনকারের অংশ অসৎ কাজ থেকে নিষেধ করার অংশ এই যুগে আমাদের বড় একটা সমস্যা হয়েছে সৎ কাজের আদেশ আমরা করি মসজিদের মেম্বারেও করি স্টেজে উঠে মাহফিলের ময়দানে গিয়েও করি কলম দিয়েও করি দার্সের মধ্যেও করি যেখানে সুযোগ পাই সেখানে করি কিন্তু অসৎ কাজ থেকে নিষেধ করার ক্ষেত্রে আমরা একটা রুলস বানিয়ে নিয়েছি নিজেদের জন্য একটা নীতিমালা ফলো করি যেই অসৎ কাজ থেকে নিষেধ করলে আমার পিঠে লাঠি পড়বে না আমি কোনো বিপদে পড়ব না শুধুমাত্র সেই অসৎ কাজ থেকে আমরা নিষেধ করব ছোট্ট একটা উদাহরণ দেই কেউ কেউ মনে কষ্ট পেতে পারেন কিন্তু এতে আমার কোনো পরোয়া নেই এই অঞ্চলের মধ্যে এই পুরো জেলাটার মধ্যে যেই বেদাতি ফেরকাগুলো কাজ করছে আমার যতটুকু পর্যবেক্ষণ এই অঞ্চলের মধ্যে জেলার মধ্যে এই দলের বেদাতির চাইতে যারা বেদাতি না তাদের সংখ্যা কয়েক গুণ বেশি আপনাদের জরিপ কি বলে আমি জানি না কিন্তু আমার তো মনে হয় এই জেলার এমন পথ ঘাটও কম আছে যেখানে আমার যাওয়া হয়নি আমার পা পড়েনি আমার সব দেখে এমনই মনে হয়েছে যে এই অঞ্চলে যেই সকল বেদাত নিয়ে আমরা ফিকির করছি এদের তুলনায় যারা বেদাতি না এদের পরিমাণটা অনেক অনেক অনেক গুণ বেশি তারপরও এরা এত শক্তিশালী আমরা এত দুর্বল নিরীহ অসহায় আমাদেরকে শর্ত দিয়ে দেওয়া হয় সব বলবেন তাদের বিরুদ্ধে বলবেন না কেউ বললে অন্যরাই পেছনে লেগে যায় খবরদার খবরদার তাদের নিয়ে বলবেন না বিপদে পড়বেন আপনার এই হবে সেই হবে এলাকায় থাকতে দেওয়া হবে না দুনিয়া বাঁচতে দেওয়া হবে না প্রেশান করে ফেলা হয় অথচ সংখ্যা এদের বেশি এরা সংখ্যাগরিষ্ঠ তারপর এরা কেন নিরীহ এরা কেন মাজলুম কারণ একটা সবাই জানে তারা বাতিল কিন্তু সাহস করে কেউ মুখ খুলতে রাজি না যে তারা বাতিল অথচ সবাই মিলে যদি মুখ খুলতো সবাই মিলে যদি হকের কথা বলতো তাহলে কার বিরুদ্ধে কয়জনকে দমন করত। আর এই দেশের মধ্যে আপনি বাংলাদেশের এক একটা গ্রামে যান এক একটা অঞ্চলে যান এক একটা উপজেলায় যান এক একটা থানায় যান অনেক জায়গায় তো আমাদের সফর হয়েছে আমরা দেখেছি এখনো অধিকাংশ মানুষ ইসলামকে ভালোবাসে তারপরও কেন ইসলামের কথা বললে রাজপথে আমাদের মার খেতে হয় কারণ একটা ভালোবাসে মনে মনে বাইরে বলতে রাজি না সবাই ভাবে আমি বললে তো আমি শেষ কিন্তু প্রত্যেকে যদি নিজের জায়গা থেকে এই ভয়টা দূর করত ইসলাম এই দেশের মধ্যে জিন্দা হয়ে যেত এমনকি একটা অমুসলিম সংস্থার জরিপ দুই সালে বের হয়েছিল একটা খ্রিস্টান সংস্থা তাদের জরিপ হল এই দেশে এইটি এইট পার্সেন্ট মানুষ সরিয়ার শাসন ব্যবস্থা চায় আমাদের জরিপ না কোনো হুজুরের জরিপ না একটা খ্রিস্টান সংস্থার জরিপ এইটি এইট পার্সেন্ট মানুষ বাদ দিলাম একান্ন পার্সেন্ট মানুষও যদি ইসলামী শাসন ব্যবস্থা চায় ইসলাম গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী হতো দাবি কি যারা অধিকাংশ যেটা বলে সেটা মানবে তো অধিকাংশ মানুষ যদি চায় গণতন্ত্র অনুযায়ী তো তারা মানতে বাধ্য হওয়া দরকার ছিল চায় সবাই মনের ভেতরে ওই যে আগে বললাম বিয়ে করতে চায় পাত্রীও দেখতে রাজি না বাপমাকেও মন খুলে বলবে না মনে মনে বিয়ে করতে চায় মনে মনে মন কলা খায় অবস্থা হয়েছে এরকম আমরা জানি এটা বাতিল আমরা জানি এটা খারাপ পথ আমরা জানি এই মেহনতের মধ্যে এই সমস্যা ঢুকে গিয়েছে যে কোনো কারণে আল্লাহ ঢুকার নেই শয়তান ঢুকিয়েছে আমাদের দায়িত্ব ছিল চিহ্নিত করে দেওয়া হা হ্যাঁ, চিহ্নিত করতে গেলে বাধা আসবে কোনো সন্দেহ নেই আমার নবী যদি শুধু বলতেন নামাজ পড়ো বাধা আসতো না কারণ নামাজ তারাও পড়তো আবু জাহালরা আবুল হাবরাও পড়তো যদি বলতেন হজ করো বাধা আসতো না তারা তো শুধু হজই না বাইতুল্লার খাদেম ছিল যদি বলতেন অর্থ ব্যয় করো জাকাত দাও সদকা দাও বাধা আসতো না তারাও অনেক অর্থ দিনের পথে ব্যয় করত বাধা কেন আসলো যখন নবী অসৎ কাজ থেকে বাদ দেওয়া শুরু করলেন আর কাদের সামনে মাথা নত করো তারা তো খাওয়ায়ও না পড়ায়ও না তাদের হাতে জীবনও না মৃত্যুও না ক্ষতিও না উপকারও না তারপর তাদের সামনে মাথা কেন নত করো এই কপাল তো অনেক দামি এই কপাল যদি নত করতে হয় যিনি এই কপাল বানিয়েছেন একমাত্র তার সামনে নত করো তোমাদের বাপেরা ভুল করে গিয়েছে দাদারা ভুল করে গিয়েছে তাই বলে তোমরা ভুল করতে পারো না আল্লাহ বিবেক দিয়েছেন বিবেককে কাজে লাগাও চোখ থেকে অন্ধত্বের চশমা সরাও সত্যকে গ্রহণ করো আমাদের কালেমাটাই দেখেন লা ইলাহা আগে ইল্লাল্লাহ পরে লা ইলাহা মানে কোনো ইলা নাই কোনো তাগুতকে মানি না আগে অসৎ কাজ থেকে নিষেধ আগে ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ আছেন আল্লাহকে মানি পরে তার মানি কালেমার মধ্যেই আমাকে শিক্ষা দেওয়া হয়েছে যতক্ষণ অন্ধকারকে দূর করতে পারবো না বাতিলকে সরাতে পারবো না ততক্ষণ হককেও আমি মজবুত ভাবে সেখানে বসাতে পারবো না মক্কার মধ্যে হকের মেহনত হয়েছে বাতিলকে সরানো যায়নি মক্কার মধ্যে ইসলাম প্রথম ধাপে কায়েম করা যায়নি মদিনায় ঘরে ঘরে মুসলমান হয়ে গিয়েছে রাসুল যাওয়ার আগেই বাতিল সরে গিয়েছে কোণঠাসা হয়ে গিয়েছে তাদের একটা যুদ্ধ হয়েছিল ভয়াবহ যুদ্ধ সেখানে তাদের কুফারদের নেতারা মারা গিয়েছিল আর দ্বিতীয় সারির অনেক নেতা আহত হয়েছিল তৃতীয় সারির কিছু নেতা যেমন আবদুল্লা বিন ওবাই ইবনে সালুল তাদের নিয়ে মতবিরোধ ছিল সকলে এক বাক্যে নেতা মানতে রাজি ছিল না নেতৃত্বের শূন্যতায় ভুগছিল আল্লাহ তাহলে এই সুযোগকে কাজে লাগিয়ে নবীকে তাদের নেতা বানিয়ে দিলেন তো বাতিল নেতৃত্ব সরে গেল হকের নেতৃত্ব বিজয়ী হয়ে গেল হা হ্যাঁ, মক্কায় ইসলাম আসলো কখন যখন আবুল আহাবরা শেষ হয়ে গেল আবুল আহাব উতবা সাইবা ধ্বংস হয়ে গেল মক্কার মধ্যে ইসলামকে আল্লাহ বসিয়ে দিলেন আগে অন্ধকারকে সরাতে হবে পাত্র সাফ করতে হবে আর আমরা তো বলি যেই তালেবে এলেম মাদ্রাসায় পড়ে অন্তরকে গুণা থেকে পবিত্র রাখে না তার ভেতরে এলেম আসবে না কোরআনও ঢুকবে না হাদিসও ঢুকবে না কারণ ইলম হল আলো আল্লাহর নূর আল্লাহর নূর কোনো অন্ধকার পাত্রে যায় না যেই পাত্রের মধ্যে পেশাব লেগে আছে দুধ ঢাললেও সেটা খাওয়ার উপযোগী হয় না সেখানে যদি এই কথা হয় অন্য লাইনেতে এই কথাটা বেশি প্রযোজ্য হবে আমরা যারা সত্যকে চিনেছি সত্যকে জেনেছি সত্যকে বুঝেছি আমরা যদি সচেতন হতাম সতর্ক হতাম নবীর মহাব্বতে আল্লাহর দিনের জন্য আমরা যদি কোনো প্রকার পরোয়া না করে মুখ খোলা শুরু করতাম এই দেশের মধ্যে এই জেলার মধ্যে এই অঞ্চলের মধ্যে এতদিন হকি বিজয়ী থাকত এই যে হাদিসে বলা হচ্ছে আফদলুল জিহাদ কালিমাত হাক্কিন এন্ড সুলতান ইন জাইর সর্বোত্তম জিহাদ জালেম বাদশার সামনে কাফের না তাগত না অমুসলিম না জালেম মুসলমান বাদশার সামনে হকের কথা বলা সর্বোত্তম জিহাদ কেন এটাকে জিহাদ কেন বলা হচ্ছে এখানে তো লড়াই নেই কোপাকুপি নেই জিহাদ কেন তার মানে একজন জালিম বাদশার সামনে ইনসাফের কথা বলা হকের কথা বলা বিরাট চ্যালেঞ্জের ব্যাপার অনেক সময় ময়দানের লড়াইয়ের চাইতেও এটা বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে যায় ময়দানে সারা জীবন কাটিয়েও হয়তো শাহাদতের মৃত্যু হয় না খালেদ বিন ওয়ালিদের হয়নি সালাহুদ্দিন আয়ুবির হয়নি কিন্তু জালেম বাদশার সামনে হকের কথা উচ্চারণ করে প্রাণ নিয়ে ফিরে আসতে পারবে এর গ্যারান্টি খুবই কম আর সেখানে যদি বাদশাহ জালেম মুসলমান না হয়ে কাফের হয় তাগুত হয় তাহলে তো এর চাইতে আরো বড় জঘন্য বিষয় তো ক্ষমতাধরদের সামনে অর্থাৎ যেখানে বিজয় হকের না বিজয় বাতিলের সেখানে হকের কথা বলা সর্বোত্তম জিহাদ হিসেবে বিবেচিত হয় যেই সমস্ত জেলায় যেই সমস্ত অঞ্চলের মধ্যে হক বিজয়ী না বাতিল বিজয়ী অথবা যে সমস্ত দিনই মেহনতের মধ্যে ভুল ঢুকে গিয়েছে আর যারা তার কর্ণধার তারাও ভুলকে মেনে নিয়েছে তাদের বিরুদ্ধে মোকাবেলা করা বিরাট চ্যালেঞ্জের ব্যাপার কিন্তু এই চ্যালেঞ্জের মোকাবেলা যারা করে আল্লাহ তালার ওয়াদ একমাত্র তাদের জন্যই মূলধারা আজকাল তো কথাই বের হয়ে গেছে মূলধারা ওমর রদি আল্লাহ আনহু একটা কথা বলেছেন লা ইসলামা ইল্লা বি জামা ওলা জামা ইল্লা বি ইমারা ওলা ইমারত ইল্লা বি তা ওমর রদি আল্লাহন কথা এই যুগ দেখে বলেননি চোদ্দশো বছর আগে বলা কথা ইসলাম আমাদের সময়ে যেমন ইসলামটা মাজলুম হয়ে আছে কেন ওনার কথাটা যদি বুঝি কারণটা বুঝে ফেলবো তিনি বলছেন জামাত ছাড়া কোনো ইসলাম হয় না আল্লাহ যে কোরআনে বলছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহ আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো আল্লাহর রশিকে আঁকড়ে ধরো আল্লাহর রশি কোনটা ইসলাম কোরআন দিন শরিয়াত মিল্লাত ইব্রাহিম আল্লাহর রশি আল্লাহ বলেননি বিক্ষিপ্ত ভাবে আঁকড়ে ধরো কোরআন বলছে জামিয়ান একত্রিত হয়ে জামাতবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে এক দেহের মতো হয়ে আঁকড়ে ধরো ওলা তাতা ফার্রাকু ফেরকা ফেরকা হয়ে যাও না ফেরকা ফেরকা যদি হও কি হবে ফাতাফসালু ব্যর্থ হবে সব মেহনত ব্যর্থ হবে অতাদ হাবারি হুকুম শক্তিগুলো নিঃশেষ হয়ে যাবে এক এক শক্তি এক এক দিকে ছুটবে দলের জন্য মেহনত হবে ইসলামের জন্য মেহনত হবে না অসবিরু হা মতের মিল হবে না বিভিন্ন সময়ে মতের অমিল হবে সেই ক্ষেত্রে সবর করো ইন্নাল্লাহ মা সাবিরিন তুমি সবর করলে আল্লাহ তোমার সঙ্গে আছে তোমর বলছেন জামাত ছাড়া কোনোদিনও ইসলাম কায়েম হয় না ঐক্যের কথা যে বলি ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটা মূল কেন্দ্রস্থল লাগে যেটাকে কেন্দ্র করে সকলে ঐক্যবদ্ধ হবে যেমন আমরা সকলে নামাজ পড়ি যে যেই দেশ থেকে নামাজ পড়ি না কেন সকলে আমাদের নামাজটা এক থাকে কেন কেবলা এক যেহেতু বাইতুল্লাহ এক নামাজ আমি কানাডায় বসেই পড়ি ইউরোপে বসেই পড়ি মধ্যপ্রাচ্যে বসেই পড়ি আর বাংলাদেশে বসেই পড়ি আমাদের নামাজের মধ্যে ঐক্য আছে একইভাবে ইসলামটা প্রতিষ্ঠিত থাকবে জামাতের দ্বারা আর তিনি বলছেন জামাত হবে না আমির ছাড়া নেতা ছাড়া অন্যথায় কার অধীনে মানুষ একত্রিত হবে আর নেতা হবে না আনুগত্য ছাড়া তো মুসলমানদের ইমাম যিনি হন ইমাম দুই রকম এক ইমাম হলো ছোট ইমাম এই যে মসজিদের ইমাম যারা নামাজ পড়ায় ছোট ইমামটাও কিন্তু বড় ইমামের তাবে ছিল যার কারণে ইমামতি কে করেন ইমামুল মুসলিমিন যিনি হন তিনিই করেন প্রধান মসজিদ যেটা হয় কেন্দ্রীয় মসজিদ যেটা হয় সেখানে সলাদ তিনি আদায় করেন এমনকি জুম্মার নামাজের শর্তগুলো আপনি পরে দেখেন আপনি দেখবেন জুম্মা আদায়ের শর্তের মধ্যে লেখা আছে ইমাম উপস্থিত থাকতে হবে বা তার প্রতিনিধি উপস্থিত থাকতে হবে তার প্রতিনিধি কারা হতে পারে অন্য কোনো লোক অথবা হতে পারে স্থানীয় ইমাম যাকে নিয়োগ দিয়েছেন সেই বড় ইমাম তার মানে নামাজের মতো একটা বিধানও সম্পর্কিত করা হচ্ছে সেই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একইভাবে ইসলামের সবগুলো বিধান প্রথমে আমি বলে এসেছিলাম যে ইসলাম শুধুমাত্র ব্যক্তি জীবনের কিছু কাজের নাম না ইসলাম সামাজিক জীবনেও আছে রাষ্ট্রীয় ক্ষেত্রেও আছে পারিবারিক ক্ষেত্রেও আছে অর্থনৈতিক ক্ষেত্রেও আছে বিচার ব্যবস্থার ক্ষেত্রেও আছে এই সবগুলো ক্ষেত্রে ইসলাম কায়েম করবে কারা একজন কেন্দ্রীয় নেতা তো যতদিন পর্যন্ত এটা না হয় এবং ইসলামে যে বায়াতের কথা বলা হয় ইসলাম আমাদেরকে যে বায়াত শিখিয়েছে সেটা মূলত প্রাথমিক ধাপে পীর মুড়িদের বায়াত ছিল না আল্লাহ রসুলের লাশ কবরে রাখার আগে প্রথমে যেই কাজ করা হয়েছে সেটা হলো আমির নির্বাচন তার হাতে বায়াত দেওয়া আবু বকরকে আমির নির্বাচন করা হয়েছে তার হাতে বায়াত দিয়েছেন তারপর তারপর রসুলের লাশ কবর রাখা হয়েছে কারণ মুসলমানদের এমন কোনো মুহূর্ত অতিক্রান্ত হতে পারে না যেই সময়ে তাদের কেন্দ্রীয় নেতৃত্ব থাকবে না যেটা পঁচানব্বই বছর যাবৎ আমাদের মধ্যে চলে আসছে নেতৃত্ব নেই কিন্তু মুসলমানদের এরকম অবস্থায় একটা মুহূর্ত অতিক্রম করবে না এমনকি রাসুলের লাশ কবরে রাখার চাইতেও এটাকে বেশি দামি মনে করছেন কেন হাদিস বলছে যেই ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো তার গর্দানে বায়াত নাই আমিরকে বায়াত দেয়নি সে জাহিদ যুগের মৃত্যুবরণ করবে এটা আবার কোন আমির কেউ নিজের দলের আমিরকে এভাবে উপস্থাপন করায় সাদ সাহেবকে বায়াত না দিলে জাহিলি মৃত্যুবরণ করবে না আহমদুল্লাহ আহমিন্দা আলী এটা কোন আমির আমিরুল মিনিনের ব্যাপারে বলা হয়েছে আমিরুল জামাতের ব্যাপারে না দলের আমিরের ব্যাপারে না আমিরুল মিনিন হ্যাঁ তাহলে যেই যুগে আমির নেই সেই যুগে কি সবাই জাহিলি মরা মরবে এই ব্যাপারে মহাদ্দেশিনে কেরাম বলেন হ্যাঁ যদি তার এই জন্য মেহনত থাকে আমির তো ছিল না কিন্তু এই জন্য চেষ্টা করেছে মুসলমানদেরকে আবারও জামাত বদ্ধ করবে এক দেহের মতো করবে একই সূত্রে তাদেরকে গাঁদবে এক নেতৃত্বের অধীনে একত্রিত্বের অধীনে গোটা উন্মতকে নিয়ে আসবে এজন্য যদি মেহনত করে আশা করা যায় কেয়ামতের দিন নজর হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবে আল্লাহ আমার জামানায় আমি বায়াত দিতে পারিনি কিন্তু এর জন্য শেষ বিন্দু রক্ত পর্যন্ত মেহনত করে গিয়েছি আশা করা যায় আল্লাহ তার হজর কবুল করবে আল্লাহ তালা আমাদের সবাইকে বিষয়গুলো সঠিকভাবে জানার বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন ওয়াফরুদ আওয়ান আলহামদুলিল্লাহ